আলোচনা করছিলাম আমাদের সন্তানদেরকে ইসলামিক ব্যক্তিত্বে পরিণত করার উপায় সেগুলো নিয়ে আমরা আলোচনা করেছিলাম যে নয়টি মূলনীতির উপর ভিত্তি করে তাদেরকে ইসলামী ব্যক্তিত্বে পরিণত করতে হবে সর্বপ্রথম ভিত্তিটি হচ্ছে যে তাদের মাঝে সহি আকিদার অনুপ্রবেশ ঘটানো সহি আকিদা তাদেরকে শিখিয়ে দেয়া যাতে আকিদাগত ত্রুটি বিচ্ছুতির কারণে শেরিক বেদাত খোরাফাত ইত্যাদির মাঝে কুফর নেফাক ইত্যাদির মাঝে তারা জড়িয়ে না পড়ে আমরা এখানে প্রথম যে বিষয়টি তার মধ্যে আমরা কয়েকটি মূলনীতির কথা বলেছি পাঁচটি মূলনীতি প্রথমত বেশ করে তাদেরকে কালিমাতে তহিদ শিক্ষা দেওয়া তিন নম্বর হচ্ছে আল্লাহর পরিচয় আল্লাহর ভালোবাসা তাদের মধ্যে ঢুকিয়ে দেয়া আল্লাহর দায়িত্ব আল্লাহর প্রতি তাদের তাদের যে দায়িত্ব সেগুলি তাদেরকে জানিয়ে দেয় এবং তিন নম্বর হচ্ছে রাসুল্লাহ সাল্লামের ভালোবাসা তার বাইত পরিবার পরিজন এবং তার সাহাবাইকার একরামদের ভালোবাসা তাদের অন্তরে প্রথিত গ্রথিত করে দেয়া এ বিষয়ে আমরা আলোচনা করছিলাম এবং আমরা বলেছি যে রাসুল্লাহ সাল্লাহ আলী হাসাল্লামের ভালোবাসা যদি শিশুদের মাঝে আমরা ছোটকালেই তৈরি না করে দিতে পারি তাহলে পরবর্তীতে এই ভালোবাসা তৈরি হবে না আমরা দেখি সমাজে অনেক নাম ধারী মুসলিম আছে যারা আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম সাহাবাই কালাম রসুল্লামের পরিবার পরিজন এবং এবং তার আশপাশের লোকজনদেরকে নিয়ে বিভিন্ন ধরনের কথা বা মন্তব্য করে থাকে যেগুলো ইমান এবং আকিদার সম্পূর্ণ পরিপন্থী এখানে আমরা যে কয়েকটি বিষয় আপনাদের সামনে আলোচনা করতে চাই তা হচ্ছে যে রাসুল ইসলামের ইসলামের ভালোবাসা যদি আমরা আমাদের শিশুদের মাঝে তৈরি করতে চাই তাহলে আমাদেরকে কি করতে হবে আমাদেরকে প্রথমত যে বিষয়টি করতে হবে তা হচ্ছে যে তারা আসুরাত ফিল ইস্তিজাবাতি লিনিদা ইহি ও তানফিজ আওয়ামিরিহি যে শিশুদের মাঝে আমাদের অনুভূতি তৈরি করে দিতে হবে যে রাসুল্লাহ সাল আলী ওয়াসাল্লাম আমাদেরকে যা নির্দেশ প্রদান করেছেন যখনই তিনি আমাদেরকে কোনো কাজে আহ্বান করেন বা তিনি আমাদেরকে যা নির্দেশ প্রদান করেন সেটি আমাদেরকে দ্রুত তা সম্পাদন করতে হবে আমরা দেখি রাসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম তিনি সাহাবাই কামরাদি আল্লাহ তালা আনহমদের সন্তান অথবা ছোট সাহাবি যারা জুনিয়র সাহাবাই কামরাদি আল্লাহ তালা আনহম তাদেরকে তিনি আহ্বান করতেন ডাকতেন কোনো কাজে এবং তারা ইমিডিয়েটলি রাসুল্লাহ সাল সাল্লামের কাজে সাড়া প্রদান করতো আমরা আলী রদি আল্লাহ আনহুর কথা এখানে জানি যে আলী রদি আল্লাহ আনহু তিনি ছোট অবস্থায় গোপন অথবা গোপনে অথবা প্রকাশ্যে তিনি রাসুল্লাহ সাল আলহিবাস্লামের সাথে তিনি দিনের কাজ করে যেতেন কখনো কখনো তিনি রাত জেগে তার সাথে সালাদ করতেন রাসুল্লাহ সাল্লামের স্ত্রী খাজিরা দি আল্লাহ তালাহা রাসুল্লাহ সাল আলী আসসালাম এবং আলী আদি আল্লাহ তালাহ তারা একসাথে সালাত আদায় করতেন আমরা দেখি যে তিনি কখনো কখনো রাসুল্লাহ সাল্লামের সাথে মক্কার অলিতে গলিতে ঘুরে ঘুরে বেড়াতেন এবং সেখানে তিনি মানুষকে দিনের প্রতি আহ্বান করতেন তার বাবা আবু তালেব সিঁড়ি দেখতেন কিন্তু সেই আবু তালেব দেখলেও তিনি আবু তালেব যদি তাকে দেখতেন তারপরে তিনি ভীত সন্তুষ্ট হয়ে তিনি দিনের কাজ করা বন্ধ করতেন না আমরা আনাসুদ্দি আল্লাহ তালানহুকে দেখি যে তিনি রাসুল্লাহ সাল্লাহ আলী আসলামের খেদমত করেছেন দশ বছর এই ছোট বালক দশ বছর তিনি তার খেদমত করেছেন এবং তিনি তার যত আহ্বান যত ডাক যত নির্দেশ যত আদেশ সবগুলো তিনি পরিপূর্ণভাবে দায়িত্ব পালন করতেন তিনি ইমাম আহমেদ ইবিন হাম্বল বখারি এবং মুসলিম জায়দ সাবেদ রদি আল্লাহ থেকে যিনি আনাস রদি আল্লাহ থেকে বর্ণনা করছেন তিনি বলছেন আতা আলী রসুল্লাহ সাল্লাহাম সাল্লাম ও আনা আল আবু মা আল গিনমানি ফাসাল্লাম আলাইনা ফাবাসানি ফি জাতিহি যে একবার রসুলাম আমার আসলেন আমি অনেকগুলো বাচ্চা নিয়ে খেলছিলাম তিনি তখন এসে আমাকে তার একটা প্রয়োজনে তিনি আমাকে পাঠালেন তাহলে বোঝা যাচ্ছে যে রাসুসলাম কোনো কাজ করতে বললে শিশুরা দৌড়ে গিয়ে সেই কাজটি তারা সম্পাদন করতেন ইমাম বখাই রাহমুল্লাহ তিনি বর্ণনা করছেন ইবনে আব্বাস রদি আল্লাহ তালাহ থেকে আরেকটি হাদিস যে তিনি বলছেন আন্না নবী আসলাম দাখাল আল খালা রাসুসলাম কখনো হয়তো বা টয়লেটে তিনি প্রবেশ করতেন তারপর রাসুসলাম সেখান থেকে টয়লেট থেকে বের হওয়ার পর টয়লেটের সামনেই আমি রাসুল আসলামের জন্য অজুর পানিটি সেখানে একটা পাত্রে রেখে দিতাম আমি কিন্তু অজুর পানি রাসুল বলতেনও না কিন্তু আমি সেখানে তার জন্য অজুর পানি একটা পাত্রে রেখে দিতাম তিনি যখন সেখান থেকে বের হতেন তখন তিনি বলতেন মান ওয়াদ আহাদা কে এটি রেখেছে ফাউখবেরা তখন তাকে বলা হতো যে এটি আমি রেখেছি আবদুল্লাহ ইবনে আব্বাস তখন তিনি বলতেন ফকল আল্লাহ ফাকিহুফিদ্দিন হে আল্লাহ তুমি আবদুল্লাহ ইবনে আব্বাসের দিনের পাণ্ডিত্য দিনের সূক্ষ্ম জ্ঞান ডিপ আন্ডারস্ট্যান্ডিং তুমি তাকে প্রদান করো এখানে আমরা দেখি যে রাসুল্লাহ সাল আলী ওসাল্লাম তিনি পেশা পায়খানা গেলে ইমাম বোখারি এবং মুসলিম বাই হাকি আতা ইবনে আবি মোনা থেকে বর্ণনা করছেন যে আনাসদি আল্লাহ তালন তিনি বলছেন যে কেন রাসুল্লাহ ইয়া আল খালা রসুলাম কখনো বাইতুল খালা মানে হচ্ছে এই যে নির্জন কক্ষ মানে হচ্ছে ওয়াশরুম বা টয়লেট সেখানে তিনি আসতেন ফেয়াত বাহু আনা ওয়াহুলা মুমিনাল আনসার সেখানে আমি এবং আনসারি এক এক বালক সেখানে যেতাম বি ইদা মিম্মা ইন যে পানির একটা পাত্র নিয়ে এবং সেখানে পাত্রটা আমরা রাখতাম রসুলাম সেই পাত্র দিয়ে পরবর্তী তিনি স্তেঞ্জা করতেন স্তেঞ্জা মানে হচ্ছে তিনি পুত পবিত্র হতেন পেশা পায়খানা থেকে তিনি পবিত্র হতেন এইভাবে সাহাবাই কামরাদি আল্লাহ এই ছোট ছোট সাহাবাই কালাম জুনিয়র সাহাবাই কালাম শিশুরা রসুল ইসলামের দাওয়াতে তার ডাকে তার আহ্বানে তার তার তার প্রয়োজনে তারা সাড়া প্রদান করত এখানে প্রয়োজনে সাড়া দেওয়ার অনেকগুলো বিষয় আমরা এখানে উল্লেখ করতে পারি কখনো কখনো প্রয়োজনে সাড়া দেয়া মানে হচ্ছে যারা তাদেরকে যা করতে বলেছেন তা করেন তারা কখনো যুদ্ধের ময়দানে তার সাথে অংশগ্রহণ করেন এরকম বহু জিনিস এখানে থাকতে পারে তো আমরা এখানে একটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ তা হচ্ছে যে সাহাবাই কারাম জুনিয়র সাহাবাই কারাম এই শিশুরাও রাসুলের হাতে হাত রেখে তারা বায়াত করতেন বায়াত তারা নিতেন এটিও কিন্তু রাসুলের ডাকে সাড়া দেয়া এর অন্তর্ভুক্ত আমরা দেখি ইমাম মুসলিম রহমুল্লাহ ওরওয়া ইবনে জোবাই রাদি আল্লাহ থেকে বর্ণনা করছেন একটি হাদিস যেটি আবদুল্লা ইবনে জোবাই রাদি আল্লাহ তালাহ সম্পর্কিত ফাতেমা বিনতে আল মনজের এবেন জোবায়েরও তিনি হাদিসটি বর্ণনা করছেন তারা বলছেন যে এবার আসমা ইবনে আবি আসমা বিনতে আবি বেকার রাদি আল্লাহ তালা আনহা তিনি যখন তার সন্তান হলো আবদুল্লা জোবাইয়ের জন্ম হলো এবং তিনি কোবা নামক অঞ্চলে মূলত তাকে জন্ম দিয়েছিলেন কোবা নামক অঞ্চলে যেটা আমরা জানি একটি মসজিদ এখনও কোবায় রয়েছে সর্বপ্রথম নির্মিত মসজিদ কোবা সেই কোবাতে সোম্মা খারজাত হাইনা নফিসাত ইলা রাসুলিল্লাহ সাল্লাম লিওনাহ লিওহানিকাহ তারপরও এই সন্তান যখন ভূমিষ্ঠ হয় তিনি তাকে রাসুল্লাহ সাল আলী আসসালামের দরবারে নিয়ে আসেন যে তাহনিক করতে পারেন তাহনিকের অর্থ আমরা আগে বলেছি যে মিষ্টি জাতীয় কিছু বিশেষ করে খেজুর বা এরকম কোনো কিছু আপনার একজন ভালো মানুষ তিনি তার মুখের মধ্যে চিবিয়ে তারপরে সন্তানকে তাকে প্রদান ওই শিশুকে একটু তার জিব্বাতে একটু লাগিয়ে দেয়া সেটি মধু হতে পারে বা খেজুর হতে পারে তো এরকম তবে তিনি যিনি দেবেন তিনি অবশ্যই আল্লাহওয়ালা একজন ব্যক্তি হতেই হবে এটা করা ফাহাদাহু রসুলাম মিনহা রসুলাম তখন তাকে তার কাছ থেকে নিলেন অর্থাৎ এই আবদুল্লাহ জোবায়েরকে তিনি রাসুল্লাহ সাল আলী আসাল্লাম এই আসমা বিন তাইবাকের কাছ থেকে নিলেন এবং তার কোলে রাখলেন অতপর তার তিনি বলেন একটু খেজুর নিয়ে আসো খেজুর নিয়ে আসলো আয়সারদি আল্লাহ তালা আনহা আমরা সেখানে তিনি বলেন আমরা সেখানে কিছুক্ষণ ছিলাম আমরা দেখতে চাচ্ছিলাম যে রসুলাম আসলে কি করেন রসুলাম সে খেজুরটিকে একটু চিবালেন এরপরে তিনি তার সাথে তার একটু লালা জিব লালা লাগিয়ে দিলেন এরপর তিনি সেটি তার মুখে পুরে দিলেন এটি ছিল সর্বপ্রথম জিনিস যেটি আবদুল্লাহ জোবাইয়ের পেটে পৌঁছে সর্বপ্রথম সুবাহান আল্লাহ হামদি রাসুলের লালা তার লালা মোবারক তার মুখে সর্বপ্রথম পৌঁছে এরপর আসমারদি আল্লাহ তালা আনহা তিনি বলছেন যে তারপর আসলাম তার শরীরটাকে মুছে দিলেন এবং তার জন্য দোয়া করলেন তার নাম রাখলেন তিনি আবদুল্লাহ এরপর যখন আবদুল্লাহ ইবনে জোবাইয়ের বয়স সাত তখন তিনি একবার অথবা তার বয়স আট তখন তিনি রাসুলের কাছে আসেন লিউ বা রাসুল আল্লাহ রাসুলামের কাছে বায়াত করার জন্য ওয়ামারহু জোবায়ের বিদালিক এবং তার পিতা আবদুল্লাহ ইবনে জোবাইয়ের পিতা জোবায়ের রদি আল্লাহ তিনি তাকে নির্দেশ দিয়েছেন যে যাও তুমি রাসুলের হাতে গিয়ে বায়াত করো রাসুল ইসলাম তাকে যখন দেখলেন তখন তিনি তাকে দেখে হাসলেন এবং এগিয়ে গেলেন তাকে গ্রহণ করলেন এবং তাকে তিনি বায়াত প্রদান করলেন এখানে আমরা দেখি যে শিশুরা কিভাবে রাসুলের হাতে বায়াত করেছে প্রিয় দর্শক আমরা এখানে রাসুল ইসলামকে দেখি লাম ইউবাই সবিয়ান ইল্লাল হাসান উল্লাহ হোসেন ও আবদাল্লাহ ইবনে জুবাই ও আবদাল্লাহ ইবনে ইবনে আব্বাস ইসলাম খুব বেশি শিশুদেরকে বায়াত করিয়েছেন তারা কিন্তু চারটি শিশুর কথা আমরা এখানে জানি চারটি শিশুর কথা উল্লেখ করেছেন আম্বা ও নুবা নুজাবা আল আল আবনা এই গ্রন্থে উল্লেখ করেছেন যে চারজন তার মধ্যে হাসান হোসাইন আবদুল্লাহ আব্বাস এবং আবদুল্লাহ জোবায়ের তারা বায়াত করেছেন যাই হোক আমরা এখান থেকে একটি বিষয় দেখলাম দু নম্বর হচ্ছে শিশুদেরকে রাসুলের প্রতি ভালোবাসা পূর্ণ যদি করতে হয় তাহলে আমাদের দ্বিতীয় যে কাজটি করা দরকার তা হচ্ছে রাসুল্লাহ সাল্লাহ কে কষ্ট দেয় তার ব্যক্তিত্ব নিয়ে তার মান সম্মান নিয়ে অথবা তার মর্যাদা নিয়ে অথবা তার প্রতি ইমান নিয়ে তার বক্তব্য নিয়ে তার কার্যকলাপ নিয়ে ইত্যাদি নিয়ে কেউ যদি কোনো এমন কোনো অবলিক কোয়েশ্চেন তোলে এমন কোনো প্রশ্ন তোলে যে প্রশ্নটি অসম্মানজনক বা এমন কোনো ব্যক্তি তার বিরুদ্ধে যুদ্ধ করে তাহলে তার বিরুদ্ধে আমাদের যুদ্ধ করা দরকার আব্দুল আব্দুর রহমান আউফরাদি আল্লাহ তালাহনু তিনি বর্ণনা করছেন ইমাম বোখারি বর্ণিত একটি হাদিসে যে বদরের যুদ্ধের সময় যুদ্ধের মধ্যখানে যুদ্ধের মাঠের মধ্যখানে দেখা গেল যে একটি গোলাম আমার ডান দিকে একটা একটা শিশু আমার ডান দিকে সে আমাকে বলছে ইয়াহাম দুল্লানি আলা আবি জাহেল হে চাচা আবু জাহেলকে একটু দেখিয়ে দেন তো আমাকে তখন তিনি তাকে বলেছেন ওয়ামা আলাকা ইয়াবুনা ইয়ামিন আবি জাহেল হে আবু জাহেব আমার বৎস তুমি আবু জাহেল দিয়ে কী করবে তখন তিনি বললেন এই শিশু বলেন যে ওয়াল্লাহ ইন রাইতুহু লান আফলাতুহু যদি আমি তাকে দেখি তাহলে অবশ্যই অবশ্যই আমি তাকে ছাড়বো না তাকে অবশ্যই অবশ্যই আমি হত্যা করবো লাকাদ খানি রাসুল আল্লাহ সাল আলী আসসালাম সে আল্লাহ রাসুলকে কষ্ট দিত এটা ডান পাশের এই ছেলেটি বলল তিনি বললেন যে হঠাৎ করে আমি দেখি আমার বাম পাশে আরেকটি ছেলে এবং একই কথা একটা যুব একটি শিশু একই কথা সে আমাকে জিজ্ঞেস করলো সুম্মা তাহতাদিমুল মারিকা ওয়াস্তাদুবাসুয়া এরপরে যুদ্ধ অনেক জটিল হলো আরো কঠিন আকার ধারণ করলো তখন আব্দুর রহমান ইবনে আউফ রাজি আল্লাহ তিনি বলছেন যে আমি দেখলাম ওই শিশু দুটোকে আমি তাকালাম আমি তাদের দুজনের দিকে তাকালাম এবং আমি তাদের উদ্দেশ্যে বললাম যে তাবগিয়ান এই যে লোকটি এই লোকটিকে তোমরা খুঁজছো এই হচ্ছে আবু জাহেল আবু জাহেল ফায়ান্তলে কানে মুসরে ইনা বি সুইফিহিমা তারা তাদের ছোট্ট তলোয়ার নিয়ে ছোট্ট তলোয়ার নিয়ে এই দুই শিশু দৌড়ে এগিয়ে গেল আবু জাহেলের দিকে কুল্লুমিন হুমা ইউরিদু শারফা সাবাক তাদের প্রত্যেকেই চাচ্ছে কে আগে পৌঁছতে পারে কে আগে পৌঁছে তাকে আক্রমণ করে এই মর্যাদা ছিনিয়ে নিতে পারে ফায়তা সাবাকান ইলা জফিল বাশারাত ইলা রাসুলিল্লাহ সাল আলী আসসালাম যাই হোক না কেন তারা সেখানে গেল এবং তারা গিয়ে তারা দুজনই তাকে আঘাত করলো ফায়াসকুতু আবু জাহাল আল্লাহ আর্দা আবু জাহাল তখন জমিনে পড়ে গেল ফায়াতা সাবাকান ইলা জাফিল বাশারত ইলা রাসূলুল্লাহ সাল্লাম ওয়াকুল কুল্লু ওয়াহিদ মিনহুমা তারা দৌড়ে রাসুলের কাছে গিয়ে বললেন এই সংবাদটি সুসংবাদটি কে আগে পৌঁছে দিতে পারবে দৌড়ে তারা রাসুলের কাছে গেলেন এবং গিয়ে প্রত্যেকে বলেন আনাল্লা দিয়ে কতাল তু হইয়া রাসুল্লাহ আমি তাকে হত্যা করেছি ইয়া রাসুল্লাহ রহমা রাসুল্লাহ সাল্লাম তখন তাদেরকে বললেন যে আর ইয়া সুইউ ফাকুমা তোমাদের তলোয়ার দুটো আমাকে একটু দেখাও তো সেই তলোয়ার দুটো সেই মহান তলোয়ার দুটো যে তলোয়ার দিয়ে তোমরা তাকে হত্যা করেছো তখন সেখানে দেখলেন যে রক্তের দাগ ফায়াকুল্লাহমা রাসুলাম তখন বললেন কেলা কুমা কাতালাহু তোমাদের দুজনেই তাকে হত্যা করেছে তোমাদের দুজনেই তাকে হত্যা করেছ তোমাদের দুজনের জন্যই মর্যাদা এখান থেকে আমরা যে বিষয়টি বুঝতে পারি আমরা হয়তো এখন যুদ্ধের ময়দানে কাউকে রাসুলের উপস্থিতি পাবো না অতএব রাসুলের সম্মান তার জীবন রক্ষার জন্য কাউকে যুদ্ধ করতে কারো বিরুদ্ধে যুদ্ধ করতে আমরা পারবো না কিন্তু আমাদের সন্তানদেরকে কি আমরা উদ্বুদ্ধ করতে পারি না রাসুলের সম্মানের শুধুমাত্র তার জীবন রক্ষাই সম্মান নয় তার যে আরো অনেক সম্মানের বিষয় রয়েছে তার যে তার তার যে জীবনী রয়েছে তার যে কর্ম রয়েছে তার যে সম্মান রয়েছে তার যে তার যে ব্যক্তিত্ব রয়েছে সেগুলোকে যারা আহত করতে চায় তাদের বিরুদ্ধে কি আমাদের সন্তানদেরকে যুদ্ধে আমরা উদ্বুদ্ধ এবং এবং তাদেরকে সেই প্রশিক্ষিত করে তুলতে পারি না সেটি আমাদের করা দরকার এটি হচ্ছে প্রিয় দর্শক এখানকার খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় এখানে আমরা আরেকটি শিশুর কথা আরেকটি যুবকের কথা আপনাদের সামনে বলতে পারি যেটা হচ্ছে আবদুল্লাহ ইবনে আবদুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল আবদুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল যাকে মোনাফিকদের সর্দার বলা হয় তার সন্তান আবদুল্লাহ তার সন্তানের নাম হচ্ছে আবদুল্লাহ এখানে ঘটনাটি খুবই গুরুত্বপূর্ণ আল্লাহ সুবাহানুমত আলা কোরআনে সুর আল মুনাফিকিনে সে মুনাফিকুনে সেই বিষয়টি আলোচনা করেছেন যে মুনাফিকুন আল্লাহ সুবহান বলেছেন যে যে যারা বলে যে যখন আমরা ইলাল রাজানা ইলাল মদিনাতে লাইখরে জানাল আজমিনাল আদাল আমরা যখন মদিনায় ফিরে যাব তখন আমাদের মধ্যকার সম্মানিতরা অসম্মানিতদেরকে আমরা মদিনা থেকে বের করে দেব এখানে আব্দুল ইবনে উবাই ইবনে সলুল সে মূলত রাসুল্লাহ সাল্লাম এবং সাহাবাই কালামদের সম্পর্কে এই কথা বলে সে এভাবে বলেছিল যে সাম্মিন কালবাকে ইয়াকুলুক তুমি কুকুরকে খাওয়াও তাহলে ওই কুকুর বড় হয়ে তোমাকে খেয়ে ফেলবে ইন্না আলিল্লাহ ইন্না ইলাহি রাজ আস্তাগফিরুল্লাহ সে রাসূলুল্লাহ সাহাবাই কালামদের সম্পর্কে এমন মন্তব্য করে আম্মা ওল্লাহি লা ইরাজানা ইলাল মাদিনাতি লা ইউখরিজান্না আল আযু মিনহাল আল আদাল তবে আল্লাহর কসম আমি মদিনায় ফিরে গেলে আমাদের মধ্যকার নিকৃষ্ট যারা তাদেরকে মদিনা থেকে বের করে দেবো আমরা উৎকৃষ্ট অর্থাৎ সে তার নিজের প্রতি লক্ষ্য করে নিজকে ইঙ্গিত করে বলে আমি উৎকৃষ্ট আমি মহান এবং সেখানে মোহাম্মদ সাল্লাহাম এবং অন্যান্য তার প্রতি অনুসারী যারা আছে বা মদিনা মদিনায় যারা আশ্রয় গ্রহণ করেছে মক্কাবাসীদের থেকে তাদেরকে মদিনা থেকে বের করে দেবো সুম্মা আকবাল আলমান হাবুলাহমিন কৌমিন আল মদিনা অতপর মদিনার তার পরিচিত এবং তার গোত্রের লোকদের সামনে সে এগিয়ে গিয়ে বলে হাদা মা ফাল আং আংফসিকুম এটি তোমরা তোমাদের জন্য এটাই করেছে তোমরা তো তোমাদের নিজেদেরই ক্ষতি করেছো আহলাল তুমহু হোমবি বিলা দেখুন তোমরা তোমাদের দেশকে তাদের জন্য তোমরা বৈধ বানিয়ে দিয়েছ এবং তোমাদের সম্পদগুলো তোমরা তাদের মাঝে বন্টন করে দিয়েছ আমি কিন্তু আমি লাউ আমসাকতুম আনহুম মা বিআইদিকুম লাতাহাওয়ালু ইলা গায়রি দারিকুম তবে আমি আল্লাহর কসম করে বলছি যে তোমরা যদি এভাবেই তাদের থেকে হাত গুটিয়ে বসে থাকো তাহলে তোমাদের বাড়ি ঘরগুলো সব তাদের বাড়ি ঘরে পরিণত হয়ে যাবে তোমরা আর এখানে কিছুই হবে না যাদের আরকাম রাজি আল্লাহ একজন শিশু তিনি এই কথাটি শুনলেন শুনে তিনি দৌড়ে গেলেন রাসুল্লাহ সাল্লামের কাছে এবং রাসুল্লাহ সাল্লাহ আলসালামের কাছে গিয়ে তিনি এই ঘটনাটি বর্ণনা করলেন তাহলে একজন শিশু এবং এই কথা যখন শুনেন আরেকজন শিশু আবদুল্লাহনে ও আবদুল্লাহ উবাইবনে সালুল তখন তিনি গিয়ে ইয়ারসুলকে বললেন ইয়ারসুল্লাহ আমি আমার পিতা এই অপরাধ করেছে আমি সেটার প্রতিশোধ নেব আপনি অন্য কাউকে দায়িত্ব প্রদান করবেন না এভাবে রাসুলের ভালোবাসা এদের মধ্যে এতটা প্রথিত এবং গ্রথিত হয়েছিল প্রিয় দর্শক আমরা সর্বশেষ এই বিষয়ে আর দু একটি বিষয় বর্ণনা করে তারপরে আমরা শেষ করে দেব আমরা দেখতে আমরা দেখি যে সাহাবাহিক আমরা আল্লাহ তালাহ এবং সালফে সালেহীন তারা রাসুল্লাহ সাল্লামের হাদিসগুলো তাদের সন্তানদেরকে শেখাতেন এবং এভাবে রাসুলের ভালোবাসা তাদের অন্তরে তারা তৈরি করে দিতেন আমরা এখানে বললাম যে যুদ্ধ করা রাসুলের জন্য এটি একটি বিষয় এবং তৃতীয়ত আমরা এখানে এর আগে আমরা যেটা আলোচনা করেছিলাম যে রাসুল্লাহ সাল্লাহ আলহিবাসাল্লামের ভালোবাসা যদি আমরা আমাদের সন্তানদের মাঝে তৈরি করে দিতে চাই তাহলে তাহলে আমাদের সন্তানদেরকে রাসুল ইসলামের যে আহ্বান রয়েছে সেই আহ্বানে তাদেরকে সাড়া দিতে উদ্বুদ্ধ করতে হবে রাসুলের জন্য তাদেরকে যুদ্ধ করতে আমাদেরকে প্রশিক্ষিত করে তুলতে হবে তৃতীয়ত যে বিষয়টি আমরা বলতে চাই তা হচ্ছে রাসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম রাসুল্লাহ সাল আলী ওসাল্লাম এর ভালোবাসা সাহাবাই কামরাদি আল্লাহ তালা আনহুম তারা যেভাবে করেছেন এবং জাহিলিয়াতকে তারা যেভাবে ঘৃণা করেছেন এইভাবে রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের ভালোবাসা তাদের মধ্যে তৈরি করে দিতে হবে আনাসিবিন মালিক রাদি আল্লাহ তালহ তিনি বর্ণনা করছেন এবং বোখারি বোখারি সহ পাঁচজন এই হাদিসটি বর্ণনা করেছেন শুধুমাত্র ইবনে মাজাতে হাদিসটি নেই তিনি বলছেন যে দাখাল তুমা আন নবী সাল্লাহ আলসালাম আলা গোলামিন খাইয়াউদ্দিন আমি খাইয়াত এক গোলামের সাথে রসুলামের কাছে গেলাম ফাকাদ্দামা ইলেহি কাসাত ফিহি সুরাইদ রসুলাম তখন সুরাইদ খাদ্য সম্পর্ক খাদ্য পূর্ণ একটা প্লেট এই বালকটিকে পৌঁছে দিলেন ওয়ালাইহি দুব্বাউন কলা আকবাল আলা আমালিহি গোলাম ফাজা আল নবী ইয়াতাতাব্বাউ দুব্বা আল করা যে তিনি বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই এই যে এই ছেলেটি এই ছেলেটির কাছে তখন একটা কদু বা লাউ ছিল আমরা যেটা লাউ বলি লাউ ছিল তখন রসুলাম সেটিকে একটু খুঁটিয়ে খুঁটিয়ে দেখছিলেন এরপরে তিনি সেটি তার সামনে রাখলেন এই কথা শোনার পরে নাসাদি আল্লাহ তিনি বলছেন যে এরপর থেকে আমি সব সময় ভালোবাসতাম হচ্ছে লাউ লাউ আমি ভালোবাসতাম কারণ রাসুসলামকে দেখলাম যে এটি খুঁটিয়ে খুঁটিয়ে তিনি দেখছেন এ হচ্ছে প্রিয় দর্শক সাহাবেক দিয়ে আল্লাহ তালানহু তারা রাসুসলামকে ভালোবাসার নমুনা এবং আমাদের সন্তানদেরকে আমরা কীভাবে রাসুলের ভালোবাসায় উদ্বুদ্ধ করব রাসুলের ভালোবাসা উদ্বুদ্ধ করার চতুর্থ যে মূলনীতি তা হচ্ছে রাসুলের হাদিসগুলো তাদেরকে মুখস্থ করিয়ে দেয়া ইমাম তিরমিজ রহমুল্লাহ তিনি বর্ণনা করছেন আবু আল হাওরা সাদি রবিয়া বিন শাহবান থেকে তিনি বলছেন যে কলতুলিল হাসান ইবনে আলী হাসান ইবনে আলী রাসুল সামের নাতি তার উদ্দেশ্যে আমি বললাম মা হাফিজ তামির রাসুল্লাহ সাল্লাম রাসুল থেকে তুমি কি মুখস্থ করেছো তখন তিনি বলেন হাফিজ তুমিন হু আমি রাসুলের থেকে একটি হাদিস মুখস্থ করেছি তা হচ্ছে দা মা ইউরিবুক ইলা মা ইউরিবুক ফাইন্না সুদকা তমানিনা ওয়াল কিদবা রিবাহ যে তুমি সন্দেহপূর্ণ জিনিস পরিত্যাগ করে যার মধ্যে সন্দেহ নাই সন্দেহমুক্ত জিনিস তুমি গ্রহণ করো আর জেনে রাখো যে সত্য বা সততা এটি হচ্ছে প্রশান্তি আর মিথ্যা হচ্ছে অন্তর মধ্যে এক ধরনের অশান্তি অন্তর মধ্যে এক ধরনের দ্বিধাদ্বন্দ্ব এটি হচ্ছে মিথ্যা অতএব আমাদেরকে প্রিয় দর্শক এই বিষয়গুলো বুঝে সেভাবে আমাদের সন্তানদেরকে রাসুল আসলামের ভালোবাসায় উদ্বুদ্ধ করা বা রাসুলের ভালোবাসা তাদের মধ্যে শক্তিশালীভাবে প্রথিত করে দেয়ার তৌফিক দান করুন কথা বলে আজকের পর্ব আমরা এখানে শেষ করছি ইনশাআল্লাহ আগামী পর্বে আবারও দেখা হবে হায়দা ওসল্লাহ সুবাহানুমত আলা আলা নবীনা মোহাম্মদ ওয়ালা আলহি ওসাহী আজমাইন ওসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ